গাড়ি বাড়ি নিয়া বড়াই করো না কো ভাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই গাড়ি বাড়ি নিয়া বড়াই করো না কো ভাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই রুচির আশায় করলাম আমি কত দেশ সফর জানতাম না দেহ কখন হবে যে নিথর রুজি আশায় করলাম আমি কত দেশ সফর জানতাম না দেহ কখন হবে যে নিথর সব কিছু থেকেই যাবে সব কিছু থেকে যাবে মিছে এই দুনিয়া একদিন আধার ঘরে তোমার হবে জেঠায় একদিন আধার ঘরে তোমার হবে যে ঠাই গাড়ি বাড়ি নিয়া বড়াই করো না কো ভাই একদিন আধার ঘরে তোমার হবে যে ঠাই গাড়ি বাড়ি নিয়া বড়াই করো না কো ভাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই ঠাই আজরাইলে সে যখন প্রাণটি নিবেন কেড়ে কালিমা নসিব করিও মৌলায় আমারে আজরাইলে সে যখন প্রাণটি নিবেন কেড়ে কালিমা নসিব করিও মৌলায় আমারে এই তোমার তরে এই আকুতি তোমার তরে আর কিছু নাহি চাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই গাড়ি বাড়ি নিয়া বড়াই করো না কো ভাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই গাড়ি বাড়ি নিয়া বড়াই করো না কো ভাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই একদিন আধার ঘরে তোমার হবে জেঠাই